যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো আঙিনা এসো এই আঙিনা মুক্তির মোহনা মুক্তির মোহনা এসো আঙিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো আঙিনা আঙিনা মুক্তির মোহনা মুক্তির মোহনা আঙিনা মুক্তির মোহনা শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশী আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনার সম্ভাবনার সম্ভাবনা আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো আঙিনা মুক্তির মোহনা মুক্তির মোহনা এসো আঙিনা এসো আঙিনা মুক্তির মোহনা মুক্তির মোহনা এসো এই মুক্তির মোহনা